ইবনু উমর রদিল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই এক একজন রক্ষক এবং তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আমির রক্ষক একজন ব্যক্তি তার পরিবারের লোকদের রক্ষক একজন নারী তার স্বামীর গৃহের ও সন্তানদের রক্ষক এ ব্যাপারে তোমাদের প্রত্যেকেই রক্ষক আর তোমাদের প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থ লোকদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে